যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমনে রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকবতুলমতাকিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়ালমুরসলিন নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহীন থেকে নিয়মিতভাবে আলোচনা শুনে আসছি আজকের আলোচনার বিষয় হল বাবু বিদরুল ওয়ালিদাইন ওয়াসিলাতিল আরহাম পিতামাতার সঙ্গে সদাচরণ করা এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার বিষয় অধ্যায় এ বিষয়ে সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও আবুদুল্লাহ ওলা তুশ্রিকু বিহি সেই আন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো অলা তুশিকু বিহি সে আন এবং তার সাথে কাউকে শরিক করো না অবিল দাইনি এহসানা এবং তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো অবিজিল করবা এবং তোমাদের যারা নিকটতম আত্মীয় আছে তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো ওয়াল ইয়াতামা এটিমদের সঙ্গে ওয়াল মাসাকিন এবং মিসকিনদের সাথে তোমরা সদ আচরণ করো ওয়াল জারিদিল কোরবা ওয়াল জারিল জনবি এবং নিকটতম প্রতিবেশী এবং প্রতিবেশীদের সম্পর্কে তোমরা সদাচরণ করো ওয়া সাহেবি বিল জাম্বি এবং যারা তোমাদের সাথে চলে তাদের সাথে সদাচরণ করো অবিনী সাবিল এবং যারা পথিক আছে মুসাফির আছে তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো অমা মালাকাত আই মানকুম এবং যারা নাকি তোমাদের অধীনে চলে আসছে দাস এবং দাসিনী এদের সঙ্গেও তোমরা সদাচরণ করো ওকাল তালা আল্লাহ তালা বলেন ওয়াত্তাকল্লাহাল্লাদি তাসা আলু না বিহি ওয়াল আরহাম তোমরা ভয় করো আল্লাদি ওই আল্লাহর তাসা আলু না বিহি ওয়াল আরহাম যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা পরস্পরের হক তোমরা দাবি করো ওয়াল আরহাম এবং তোমরা আত্মীয়তা ছিন্ন থেকে তোমরা ভয় করো বিরত থাকো আল্লাহ আলো বলেন ওয়াল্লাদিন আমার আল্লাহ ওই সমস্ত লোক যাদেরকে আত্মীয়তা বন্ধন ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা সেটাকে ঠিক রাখে আট নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার সঙ্গে সদ আচরণ করার জন্য আল্লাহ তালা আরও বলেন আল্লাহ তাবুদু ইয়া তালা হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন যেন তোমরা একমাত্র তারই এবাদত করো আল্লাহ একমাত্র তার এবাদত করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন অবিল ওয়ালিদাইনি এহসানা এবং আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে আচরণ করার জন্য ইম্মা ইয়াবুলু গান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন যখন তাদের মধ্য থেকে কোনো একজন অথবা দুজনেই যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় বয়স যখন বেশি হয়ে যায় যদি ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সেবা যত্ন করতে যে উফ শব্দ তোমরা মুখ থেকে বের করো না এটা বলো না উফ আর কত কষ্ট করব আর কত সহ্য করি আর কি করি এ ধরনের বিরক্ত বোধ কোনো শব্দ মুখ থেকে বাড়ানো শরীয়তে নিষেধ করে দিয়েছেন ওয়ালা তানহার হুমা তাদেরকে তোমরা রাগ করে কোনো কথা বলো না তাদেরকে কোনো ঝাটকা দিয়ে কোনো কথা বলো না ওকুল্লাহুমা কৌলান কারিমা এবং তাদের সাথে তুমি সবসময় নরম এবং সুন্দর কথা তাদের সাথে বলো ওয়াকফিদুমা জানাহা দুল্লিমিনার রাহমা এবং তাদের জন্য তুমি তোমার নম্রতা এবং ভদ্রর হাতকে সম্প্রসারিত করো এবং তোমার নরম দয়া এবং অনুগ্রহের হাতকে তুমি তাদের জন্য সম্প্রসারিত করো অকুল এবং তুমি বলো মুখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাকিরা হে আল্লাহ তাদের প্রতি তুমি ঠিক সেইভাবে দয়া করো যেইভাবে তারা আমাদের প্রতি দয়া করেছেন ছোটবেলায় সুরাই ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত ওকাল তালা আল্লাহ তালা আরও বলেছেন অবাসাইনাল ইনসান আমি মানুষদেরকে তাদের পিতামাতার হক আদায়ের করার জন্য নির্দেশ দিয়েছি তাদের সঙ্গে সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি কেন হামালাথু ওয়াহনান আলা কারণ তার মা তাকে কষ্টের উপর কষ্ট তারা সহ্য করেছে কষ্টের উপর কষ্ট তারা সহ্য করেছে অফিস আলুহু ফিয়ামাইন এবং তাকে দুধ পান করায়ছে দুটি বৎসর পর্যন্ত আনিসকুরলি ওয়ালিওয়ালিদাইক তোমরা আমার সুক্রিয়া আদায় করো এবং পিতামাতার সুক্রিয়া আদায় করো সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পিতামাতা তোমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা তিনি স্রষ্টা তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তো আল্লাহ যখন তিনার এবাদত করার জন্য যেই আয়াতে নির্দেশ দিচ্ছেন ওনার এবাদতের সাথেই পিতামাতাকেও তারপরেই দ্বিতীয় স্থানে নিয়ে আসছেন এবং বলেছেন আনিস কুরুলি অলি ওয়ালিদাইক তোমাদের সুক্রিয়া আদায় করতে হবে আমার যেহেতু আমি সৃষ্টি করেছি সুক্রিয়া আদায় করতে হবে পিতামাতার যেহেতু তারা বড় কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে বলছেন হামালাথু উম্মুহু কুরহান অবাদ আথু কুরহা একজন মা সে কষ্টের উপর কষ্ট স্বীকার করেছে আমরা জানি যে সন্তান যখন মায়ের পেটে যায় তখন সেই মা সন্তান পেটে যাওয়ার সাথে সাথে এক মাস যাওয়ার পূর্বেই অনেক মহিলা এমন আছে অনেক মা এমন আছেন যে ওই দিন থেকে তার বমি মাথা ঘোরা দুর্বলতা শুরু হয়ে যায় এমন কষ্টর শিকার হয়ে যায় তারা না কোনো পেট ভরে কিছু খেতে পারে আর যতটুকু খায় অতটুকু আবার বমি করে ফেলে দেয় এরপরে যখন বাচ্চাকে যখন প্রসব করে তখন যে বেদনা তখন যে কষ্ট আল্লাহ আকবার এই কষ্টই কোরআন বলছেন হামালাথু উম্মুহু কুরহান ওয়াদ কুরহা কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট এরপরে ওই ছোট্ট শিশু বাচ্চা যে বাচ্চাটি দুনিয়ায় চলে আসছে না সে নিজে নড়তে পারে আর না সে নিজে কিছু খেতে পারে না চলতে পারে এই একজন দুর্বল এবং ছোট্ট একটি শিশুকে ওই মা আস্তে আস্তে তাকে বড় করতে থাকে কয়েক মাস যাব তাদের ছোঁয়ার কোনো টাইম নেই কখন শুবে এমনও হয় যে যখন তার মা জাগ্রত আছে তখন বাচ্চা ঘুম পাচ্ছে আর মার যখন ঘুমের দরকার রাত্রিতে তখন বাচ্চাটি সারা রাত জেগে আসে ওই মাটা তার পাশে জেগেই থাকতে হয় আল্লাহ তালা এই জন্য বলছেন অবিল ওয়ালিদাইনি এহসানা আমি তোমাদের উপর যে পিতামাতার হক পিতামাতার যে দায়িত্ব দিয়েছি এটা এই জন্য হামালাথ উম্মুহ কুরহান অবাদ আথ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 সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা পিতামাতার হক এবং আত্মীয়তা বন্ধন সম্পর্কে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এ বিষয়ে একাধিক আয়াত আমরা বিরতির পূর্বে শুনেছি আমি বলছিলাম যে পিতামাতার হক আমাদের উপরে অনেক বেশি আমরা আগে হাদিস শুনব যে এই পিতামাতার হক আমরা কোনোদিন আদায় করতে পারবো না তো এই মা ছোট সন্তান ছোট বাচ্চা থেকে নিয়ে দুই বছর পর্যন্ত তাকে শুধু দুধ পান করানোই নয় কতবার গায়ে পেশাব করে দিয়েছি কতবার তাদের কষ্ট দিয়েছি কি শীত কি গরম কখন কি দরকার আমরা কিছুই বুঝি নাই কিন্তু আমার মা আমাদের সবসময় সময় খেয়াল করেছে তো সেখানে দিয়ে যদি আমাদের পিতামাতা আমাদেরকে এভাবে যদি লালন পালন না করতো তাহলে আমরা আজকে এই সুন্দর সবল পুরুষ আমরা কোনোদিন হতে পারতাম না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আসুন এ বিষয়ে রসুল সাল্লাম উনি কি নির্দেশনা বলেছেন আমরা শ্রবণ করি عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন সাল্লাম তিনি বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর নিকটে কোন আমলটি বেশি প্রিয় কলা তিনি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সলাত আদায় করা প্রত্যেক সলাতের জন্য নামাজের জন্য যে সময় আছে সময় হওয়ার সাথে সাথে সময় অনুযায়ী সলাত আদায় করা কুল তো আমি বললাম সুম্মা আই এরপরে সবচেয়ে উত্তম কাজ কি কয়লা বীররুল ওয়ালিদেন পিতামাতার সেবা করা পিতামাতার খেদমত করা কুল তো আমি বললাম সুম্মা আই এরপরে কোন আমলটি সবচেয়ে উত্তম কয়লা বললেন আল জিহাদুফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা বোখারি এবং মুসলিম وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه رواه مسلم আবু হুরাইরা রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না অসম্ভব কোনো সন্তান তার পিতার যে হক আছে এটা কোনো দিন আদায় করা সম্ভব না তবে তবে এমন যদি হয়ে যায় যে পিতা যদি কারো কাছে বন্দি হয়ে যায় গোলাম হয়ে যায় তাহলে যে সন্তান তার পিতাকে টাকা দিয়ে তাকে মুক্ত করে নিবে তাহলে হয়তোবা এমন সন্তানকে বলা যেতে পারে যে সে কিছুটা হলেও তার পিতামাতার হক আদায় করেছে মুসলিমের রেওয়ায়ত وعنه أيضا رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر ফালিয়াকুল খয়রান আউলিয়াসমুদ মোত্তাফাকুন আলাই আবু হরারা রাজি আল্লাহ তালাও তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন মান কাহানুবিল্লাহমিল আখির যে আল্লাহ এবং কেয়ামতের দিবসের প্রতি ইমান রাখে ফাল ইউকরিম দয়ফাহু সে যেন তার মেহমানদের আপ্যায়ন করে সে যেন মেহমানকে কি করে সম্মান করে তাহলে মেহমানকে আপ্যায়ন করা মেহমানদারি করা এটাও একটি বড় নেকির কাজ অমান খান আর যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের দিবসের প্রতি ইমান রাখে ফালি আসিল রাহিমাহু সে যেন তার আত্মীয়তা বন্ধন যেন ঠিক রাখে আত্মীয়তা বন্ধন বলতে ভাই বেরাদার মামা খালু চাচা ফুবু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে বা দিনের সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে তো সবার সাথে তাদের এই আত্মীয়তা বন্ধনটা ঠিক রেখে চলা এটাও শরীয়ত ওমান কানবিল্লাহমিল আখির ফাল ইয়াকুল খয়রান ইয়াসমুদ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কেয়ামতের দিবসের প্রতি ইমান রাখে তাহলে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে কথা যখন বলবে ভালো কথা বলুক অশ্লীল খারাপ কথা বলার অনুচিত হয় ভালো কথা বলুক না হয় চুপ থাক এটাই তার জন্য মঙ্গল ওয়ানহু কল কল রসুল্লাহ সাল্লাম ইন্নআল্লাহ তালা খালাকাল খল হাত্তা ইদা ফারাগা মিনহুম কামাতির রাহিম আবু হুরারা রাজি আল্লাহ তালানহু উনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ তালা খালাকাল খাল নিশ্চয় আল্লাহ তালা যখন নাকি মাখলুকদেরকে সৃষ্টি করলেন হাত্তা ইদা ফারাগা মিনহুম যখন এই মাখলুকদের সৃষ্টি করা উনি শেষ করলেন যখন এখান থেকে অবসর গ্রহণ করলেন কামাতের রাহেমু তখন এই আত্মীয়তা বন্ধন সে নিজে দাঁড়িয়ে গেল রাহেম মানে সম্পর্ক এই যে সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তালা একটি আকৃতি দিয়েছে এবং এ সম্পর্ক আল্লাহ সামনে দাঁড়ালো বলছেন ফকালাত এবং সে সম্পর্ক সে বলল হা মা মাকামুল আইস এটা ওই ব্যক্তির স্থান যে ব্যক্তি আপনার দোহাই দিয়ে এই জায়গা থেকে আশ্রয় চায় মিনাল কাতি আতি যে ব্যক্তি আপনার দোহাই দিয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায় কল এরপর বলছেন নাম হ্যাঁ আমা দিনা আন আসিলা মান ওয়াসালাক তো আল্লাহ তালা বলছেন দেখো আমা দিন হে আত্মীয়তা বন্ধন তুমি কি এতে খুশি না আন আসিলা মান ওয়াসালাক যে তোমার সঙ্গে বন্ধন ঠিক রাখবে আমি তার সঙ্গে ঠিক রাখব আত্মীয়তার বন্ধনকে বলছে যে তোকে ঠিক রাখবে আমি তাকে ঠিক রাখব ওয়া আক্তাও মান আকে যে তোকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব কলাত বালা তখন আত্মীয়তা বন্ধন রাহম সে বলল হ্যাঁ ঠিক আছে এটা কলা ফাদা আলী কালাকি বলছেন এটা এই স্থানটি তোমারই এরপর আল্লাহ রসুল বললেন যদি তোমরা চাও তাহলে আয়াতটি পড়ে লাও ফাহালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম وعنه رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي আবু হরারা রাজি আল্লাহ তালাহ তিনি বলেন একজন ব্যক্তি রসুল সাহসালামের নিকটে এসে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মান আহাকুন্নাসি বিহসনি সাহাবাতি মানুষের মধ্য থেকে আমার সদাচরণ পাওয়ার হকদার সবচেয়ে কে কলা তখন আল্লাহ রসাম বললেন ওম্মাক তোমার মা অর্থাৎ তোমার মাই হলো ওই ব্যক্তি যার সঙ্গে সর্বপ্রথম তোমাকে তাকে তার সঙ্গে সদাচরণ করা দায়িত্ব তোমার উপর বেশি সুম্মামান বলছেন এরপরে কে কয়লা উম্মাক বলছে তোমার মাই বলে সুম্মামান এরপরে কে কয়লা বলছেন উম্মাক তোমার মাই কয়লা বলছেন সুম্মামান তারপরে কে কয়লা আবুক বলছে তোমার পিতা তোমার আব্বা বোখারি মুসলিমের হাদিস তাহলে আল্লাহ নবী সাল্লাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি কার সাথে সবচেয়ে বেশি আমি সদাচরণ করব কার প্রতি আমি সবচেয়ে বেশি অনুগ্রহ করব দয়া করবো তোমার মায়ের সাথে তারপরে কে তোমার মায়ের সাথে তারপরে কে তোমার মায়ের সাথে তো মায়ের কথা তিনবার বললেন চতুর্থবার বাপ বলেছেন কারণ আসলেই বাপের চাইতে মায়ের অনুগ্রহ সন্তানের প্রতি অনেক বেশি অফি রেওয়ায়তিন আরেকটি রেওয়ায়ত আছে ইয়া রসুল আল্লাহ মান আহাক্কবি হোসনি সোহবাতি হে আল্লাহ রসুলাম আমার সদাচরণের সবচেয়ে বেশি হকদারকে কলা মুকা সুম্মা মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাকা সুম্মা আদনাক বলছেন তোমার মা তোমার মা তোমার মা এরপরে তোমার আব্বা এরপরে যে তোমার বেশি নিকটে হবে তার সাথে সেরকম সদাচারণ করতে হবে আবু হুরারাজাল্লাহ তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন রাগিমা আনফু তোমার নাক ধুলি মেলন হোক অর্থাৎ তোমার নাকে মাটি লাগুক সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু তোমার নাক মাটি স্পর্শ করুক তোমার নাক মাটি স্পর্শ করুক আসলে এটা হলো আরবিদের একটা প্রবাদ বাক্য ওরা কোনো জিনিসের গুরুত্ব দেওয়ার জন্য অথবা সেই বিষয়ের ক্ষতির দিক বোঝানোর জন্য বলেছে যে তোমার এটা হোক তোমার নাক মাটির সাথে মিশে যাক এটা কখন বলছেন বলছেন মান আদ রাখা হে ইন্দাল কিবারি যে ব্যক্তি তার পিতামাতাদের মধ্য হইতে কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পায় আউ কিলা হুমা অথবা দুইজনকেই যদি সে পায় ফালাম ইয়াদ হলিল জান্না এবং দুইজনকে সেবা করে সে যদি জান্নাতে না যেতে পারে তাহলে তার জন্য এটাই বদোয়া যে তার নাক মাটির সাথে মিশিয়ে যাক তাহলে এই বৃদ্ধ মা বাপকে আমাদের কাছে পাওয়ার অর্থ হলে এই যে জান্নাত পাওয়ার একটা সুগম পথ তো এদের সেবা করে এদের খেদমত করে এদের সাথে সদাচরণ করে আমরা তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা নিজেকে জান্নাতে বানাতে পারি কিন্তু এর উল্টা যে তাদেরকে পাওয়ার পরেও যদি তাদের সেবা যত্ন না করি তাদের যদি তাদের প্রতি দয়া এহসান না করি তাহলে আমরা কশ্চিন কালেও জান্নাতের আশা করতে পারি না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই বিষয়ে আর হাদিস ওয়ানহু রদি আল্লাহ আনহু আন্না রজুলান কাল রসুল আল্লাহ ইন্নালি কারাবাতান আসিলুহুম ওয়াক্তাউনানি ওয়া ওহসিনু ইলাইহিম ওয়ায়ুসি উনা ইলাই আবু হুরারাজি আল্লাহ তানা তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল সাল্লাম ইন্নালি কারাবাতান আমার কিছু এমন আত্মীয় আছে আসিলুহুম ওয়াক্তাউনি আমি তাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে চাই কিন্তু ওরা আমার কাছ থেকে ছিন্ন হয়ে যায় তারা আত্মীয়তা বন্ধন কেটে দেয় ও সিনু ইলাইহিম ওয়ুসি না ইলাই আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি অনুগ্রহ করি আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমি তাদের বিষয়ে ধৈর্যের আচরণ করি আর তারা আমার সঙ্গে মূর্খতার আচরণ করে ফকালা তো আল্লাহ নবী বললেন লাইন কুন্তা কামা কুলতা সত্যি যদি এমনই হয় যা যেরকম তুমি বলছো ফাঁকা আন্নামা তুসিফ ফুহমুল মাল তাহলে কি করছো তুমি সে যখন সম্পর্ক ছিন্ন করছে তুমি আবার করতে যাচ্ছ সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তুমি আবার ভালো ব্যবহার করতে করতে চাচ্ছ তুমি তো তুমি যেন তাদের মুখে এই আচরণ করে তুমি গরম ছাই তাদের মুখে দিচ্ছ বারবার ওয়ালা ইয়াজালু মা কামিনাল্লাহ জাহিরুন আলাইহিম মা দুমতা আলা দালিক তুমি যতদিন পর্যন্ত এই ধরনের কাজ করতেই থাকবে তোমার সঙ্গে আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে তুমি তার সঙ্গে আবার আচরণ করবা তুমি কারো তার সাথে অনুগ্রহ করছো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তো এই ধরনের যতদিন পর্যন্ত করতে থাকবা আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী মদতকারী তোমার সঙ্গে একজন ফেরিস্তা সবসময় থাকবে মহান আল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এ পর্যন্ত পিতামাতা এবং আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করার বিষয়ে কোরআনের আয়াত এবং বেশ কিছু হাদিস শ্রবণ করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন পিতামাতার খেদমত এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার জন্য যেন তৌফিক দান করেন পরবর্তী দর্শে শোনার জন্য আহ্বান রেখে আজকে এখানেই শেষ করছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Rayan bank Quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা